সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম শুরু হচ্ছে পবিত্র কোরআনে হাকিম থেকে তেলাওয়াত ও তর্জমা তেলাওয়াতে কণ্ঠ দিয়েছেন পবিত্র কাবা শরীফের সম্মানিত প্রধান খতিব আব্দুর রহমান আসুদাইস অনুবাদে কণ্ঠ দিয়েছেন বিশ্বের সাড়া জাগানো ডাক্তার জাকির নায়েকের হুবাহু বাংলায় কণ্ঠ প্রদানকারী ও বিশিষ্ট ডাবিং শিল্পী আনোয়ার শাহী শব্দগ্রহণ ও কারিগরি সহযোগিতায় ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার আইএমসি সম্পাদনায় মোহাম্মদ সোহেল খান সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল আওয়াল পরিচালনায় মোহাম্মদ শরীফুদ্দিন সুমন প্রযোজনা ও পরিবেশনায় মাল্টিমিডিয়া পিসি কাঁটাবন মসজিদ ক্যাম্পাস ঢাকা সুরা আল ফাতিহা বিসমিল্লাহ রহমান রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল জাহানের রব যিনি পরম দয়াময় নিরতিশয় মেহেরবান এবং বিচার দিনের মালিক ইয়া ইয়া আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি আমাদিগকে সঠিক সুদৃঢ় পথ প্রদর্শন করো ওই সব লোকের পথ যাহাদিগকে তুমি পুরস্কৃত করিয়াছ যাহারা অভিশপ্ত নহে যাহারা পথভ্রষ্ট নহে